প্রতিষ্ঠা করবে বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবে এই ছিল বিষয়বস্তু আমাদের মূলত আলোচনা ছিল তাওহিদ প্রতিষ্ঠার গুরুত্বের উপরে তাওহিদ প্রতিষ্ঠার গুরুত্বের উপরে পৃথিবীতে কেউ বলতে পারবে না যে রাষ্ট্র প্রতিষ্ঠা করলে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে যে ব্যক্তি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ইসলামী রাষ্ট্র সে বিনা হিসাবে জান্নাতে যাবে এ কথা কেউ বলতে পারবে না যে ব্যক্তি পৃথিবীতে জেহাদ প্রতিষ্ঠা করবে সে জান্নাতে চলে যাবে বিনা হিসাবে কেউ বলতে পারবে না যে ব্যক্তি দল প্রতিষ্ঠা করবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে এ কথা কেউ বলতে পারবে না বরং এই দলগুলো দিয়ে আল্লাহর তাওহিদকে খণ্ড বিখণ্ড করা হচ্ছে দলগুলো দিয়ে আল্লাহ তাওহিদকে খণ্ড বিখণ্ড করা হচ্ছে নামধারী যে ইসলামী দলগুলো রয়েছে এরা তাদের ম্যানিফেস্টোতে প্রথমে কথা লেখেই কথা যে আল্লাহ তাহিদ আল্লাহ তাহিদ এরা আসলে তাহিদ কিছুই বোঝে না যদি আল্লাহ তাহি তাদের মাঝে থাকে তাহলে তারা ভাঙচুর করতে পারবে না খণ্ড বিখণ্ড হতে পারবে না দলে দলে আলাদা হতে পারবে না তাওহিদ শব্দটাই বুঝে বুঝিয়ে দিচ্ছে যে সব কিছু থেকে ছিনিয়ে এনে একত্রীকরণ করা হচ্ছে এক কেন্দ্রিক করা হচ্ছে সব কিছু থেকে ছিনিয়ে এনে এক কেন্দ্রিক করে তোলা হচ্ছে মানুষকে এক কেন্দ্রিক একজন এই গ্রুপ আরেকজন ওই গ্রুপ অমুকে ওই ধর্ম তমুকে সেই ধর্ম অমুক ওই মাঝাব তমুক সেই মাঝাব অমুক এই তরিকা তমুকে সেই তরিকা অমুক এই ইমাম তমুক সেই ইমাম সব কিছু থেকে ঈদের আহ্বান যখন চলে আসবে সব কিছু থেকে ছেড়ে এসে মানুষ ঈদ এক জায়গায় এসে জমায়েত হবে এই জন্য নবী রসুলদেরকে বাড়ানো তো নবী রসুলদের দাওয়াত এটাই ছিল এটাই ছিল যে চারোদিক থেকে ঘুরে ফিরে ঘুরে ফিরে মানুষগুলো একটা জায়গায় এসে জমায়েত হয়ে যাবে সেটা হচ্ছে আল্লাহ তাওহিদ এই তাওহিদ যে বা যারা প্রতিষ্ঠিত করতে পারবে ব্যক্তি জীবনে পরিবারের জীবনে সমাজের জীবনে রাষ্ট্রীয় জীবনে সে ব্যক্তি বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে চলে যাবে ইসলামী দল করলে কেউ জান্নাতে যাবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না ইসলামী দলের যারা আমির আছে তাদেরকে বলেন যে আমরা যে দল করছি দল করলে যে জান্নাতে যাব সেই বিষয়টা আমাকে একটু জানান জানাতে পারবে না দলের আমিররা পর্যন্ত নিরুৎসাহিত হয়ে বসে থাকে তাদের কাছে উৎসাহ উদ্দীপনা কিছুই থাকে না দু চার দিন যায় তারপরে একদম জিমে পড়ে খুঁজেই পাওয়া যায় না কিন্তু আল্লাহ তাও ঈদকে যারা মানে তারা কোনোদিন নির্জীব হয় না কোনো দিন তারা নির্জীব হয় না নিরুৎসাহিত তারা কোনোদিন হয় না তারা অগ্রসর হতেই থাকে জুলুম অত্যাচার বাড়তে থাকে তাদের অগ্রসরতা আরও বাড়তেই থাকে সামনের দিকে অগ্রসর হতে থাকে এটা হচ্ছে ইসলাম দলের দু চারজনকে ধরে নিয়ে যায় অ্যারেস্ট করে যায় বাদ বাকি ইসলামী আন্দোলন নেতাদের আর খুঁজেই পাওয়া যায় না আর আল্লাহ তাও এইদের উপরে যারা অটল অবিচল থাকে একজনের পর একজন একজনের পর একজন ফাঁসির কাস্টে ঝুলাতে থাকবে আর এদিক দিয়ে লোক বাড়তে থাকবে কোরআন তাই বলছে সুরাতুল বুরুজ পড়েন একটা শিশু বালক তার মৃত্যুর মধ্য দিয়ে তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে লক্ষ লক্ষাধিক মানুষ আল্লাহ তাও এইদের দিকে অগ্রসর হয়ে মুসলিম হয়ে গিয়েছিল সুরা বুরুজ পড়েন প্রতিলা সাহাবিল আন্নার পড়েন পড়লেই বুঝবেন দলকে তুমি রেখে রেখে দেওয়া যায় দলকে ভেঙে চুয়ে শেষ করে দেওয়া যায় কিন্তু আল্লাহ তাওহিদের বান্দাদেরকে দমিয়ে রাখা কখনো সম্ভব হয় না এই জন্য আল্লাহ তাওহিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং ইব্রাহিম আলী সালাতামের দাওয়াতি আদর্শের কথা আমরা গত সপ্তাহে উল্লেখ করেছিলাম তাই না তার দাওয়াতি আদর্শ তার দাওয়াতি আদর্শটা কেমন ছিল অত্যন্ত নম্রতার সাথে অত্যন্ত নম্রতার সাথে আল্লাহ তাওহিদের দাওয়াত কখনোই সিদ্ধাত আসবে না কঠোরতা আসবে না জোর পূর্বক টেনে আনো তা হবে না জোর পূর্বক দায়িত্বে বসিয়ে দাও তা হবে না আল্লাহ তাওহিদের কাজ এগুলো না কখনোই নয় অত্যন্ত নম্রতার সাথে কিন্তু যখন তাওহিদ বিধ্বংসী কোনো কিছু দেখবে তখন সে জ্বলে উঠবে কিন্তু দাওয়াতটা হবে তাও ঈদের পক্ষে নম্রতার সাথে আল্লাহ নম্রতা অর্জন করার কথা শিখিয়েছেন নবী রসুলদেরকে নম্রতা কঠোর নম্রতা বরং পৃথিবীর সবচেয়ে যে বড় বড় তাগুদদের কাছে গিয়েও আল্লাহ তালা শিখাচ্ছেন ফাকুল আলাহু কাউলান লাইন আল্লাহ আল্লাহ এতাদাক্কারু ও একসা কাউলান লাইনা নম্রতার সাথে কথা বলেন অনেক নরম হয়ে যান যদি নম্রতার সাথে কথা বলতে পারেন তাহলে লাল্লাহু ইয়াতাজাক্কার আউ একসা হতে পারে সে আপনার এখান থেকে স্মরণ গ্রহণ করবে আপনার এখান থেকে উপদেশ গ্রহণ করবে এবং সে ভয় পাবে আল্লাহকে ভয় পেয়ে যাবে আল্লাহর দিনকে ভয় পেয়ে যাবে আখরাতকে সে ভয় পেয়ে যাবে আখরাতের অবস্থাকে সে জেনে ভয় পেয়ে যাবে লাল্লাহু ইয়াতাজাক্কার আউ একসা আর যারা নম্রতাকে ছেড়ে দিয়ে কঠোরতা অবলম্বন করে ইসলামী দাওয়াতের ক্ষেত্রে তাওহিদের দাওয়াতের ক্ষেত্রে তাদের আশপাশ থেকে মানুষগুলো ভেঙে চলে যায় আল্লাহ তালা তার রসুল সাল্লাহ আলিয়াকে তাই বলছেন ফাজদান গালিজ আল আপনি যদি কঠোর হয়ে যান আপনার আশপাশে যারা আছে সব পালিয়ে চলে যাবে থাকবে না নম্রতা কিন্তু আবার প্রশাসন যখন চালাবে এই তাওহিদবাদী মানুষগুলো যখন প্রশাসন চালাবে তখন আবার হয়ে উঠবে শক্ত কঠোর প্রশাসন তাও এইদের উপরে একদল মানুষ তৈরি হয়ে গিয়েছে তখন এদের উপরে যখন প্রশাসনিক চাপটা আসবে তখন আবার থাকবে হচ্ছে আমি সাহেব খুব কঠোর কোনো অন্যায় দেখলে সহ্যই করতে পারবে না আর আমি সাহেব নিজে যদি দাড়ি কাটে মামুরদেরকে বলবে কি করে আমি নিজে যদি টাকনুর নিচে প্যান্ট পরে তো মামুরদেরকে বলবে কি করে আমি নিজে যদি সুদ খায় তো মামুরদেরকে বলবে কি করে আমি নিজেই যদি নামাজ ত্যাগ করে তোমার মুর্দেরকে বলবে কি করে আমি নিজেই যদি বিভিন্ন ধরনের অপকর্ম করে তোমার মুর্দেরকে বলবে কি করে না সেক্ষেত্রে আবার কঠোর কেমন কঠোর আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন একজন চোর মহিলার বিচার করতে গিয়ে যে আমার কন্যা ফাতেমাও যদি চুরি করতো তাহলে আমি তার হাতটা পর্যন্ত কেটে দিতাম সাবিকে ধমক দিচ্ছেন একজন সাহাবি একটুখানি আবেদন করতে গেলেন জিয়া রসুল্লাহ অপমান হয়ে যাচ্ছে কুরাইশা শেষ হয়ে যাবে যদি এই মহিলার উপরে বিচার হয় তার হাত কেটে দেওয়া হয় আচ্ছা যে তুমি এই বিচার নিয়ে এই সুপারিশ নিয়ে আমার কাছে এসেছো আমার মেয়ে আমার কন্যা ফাতেমাও যদি আজকে চুরি করতো তাহলে তার হাতটা পর্যন্ত আমি কেটে দিতাম কঠোর প্রশাসনিক ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে অনেক পরে বসে পড়ো আমাদের বিষয়বস্তু আমরা গত সপ্তাহে বুঝেছিলাম তাই না যে যে ব্যক্তি তাওহিদ প্রতিষ্ঠা করবে সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে এবং তাওহিদের যারা দায়ী হবে এই দায়ীদের দাওয়াত কখনো কখনো অসংখ্য মানুষ গ্রহণ করতে পারে কখনো কখনো সামান্য সংখ্যক মানুষ গ্রহণ করতে পারে কখনো কখনো দুইজন চারজন গ্রহণ করতে পারে আবার কখনো কখনো একজনও নাও করতে পারে কেউ গ্রহণ করবে না একাই কি বকতেই থাকবে কথা বলতেই থাকবে বলতেই থাকবে কেউ তার কথা শুনবে না এমনটাও হতে পারে এজন্য নির্জীব হওয়ার মতো কোনো কিছুই নেই নিরুৎসাহিত হওয়ার মতো কোনো কিছুই নেই এতক্ষণ পর্যন্ত এই কয়েকটা অধ্যায় আমাদের চার পাঁচটা অধ্যায় ছিল যে সেইদ প্রতিষ্ঠার গুরুত্ব সেইদের পরিচয় এই বিষয়গুলো নিয়ে আজকে থেকে আমাদের শুরু হচ্ছে শিরকের উপরে আলোচনা আজকে আমরা যারা আলামিনে জুমার খুদ্া শুনেছি আমরা যারা আজকে শিল্পের উপরে জুমার খুদ্া শুনলাম আলামিনে আংশিক কিছু আলোচনা আমরা সেখানে শুনেছি শিল্পের শিল্পের ব্যাপারে শিল্পের ব্যাপারে আমরা কিছু আলোচনা শুনেছি এখন থেকে আমাদের যে অধ্যায়গুলো চলবে এই অধ্যায়গুলো দিয়ে শির্কের মাধ্যমে তাওহিদ শিক্ষা শির্ক জানার মাধ্যমে আল্লাহ তাওহিদ শিক্ষা মানুষ বিপরীতমুখী অনেক জিনিস থেকে অনেক কিছু শিখতে পারে এখন আলো চলছে তার মানে বোঝা যাচ্ছে যে অন্ধকার নেই অন্ধকারের বিপরীতটা হচ্ছে আলো একটু পরে অন্ধকার চলে আসবে তখন আমরা আবার বুঝবো আলোর মর্যাদা কত বেশি যার অঙ্গ প্রত্যঙ্গ নেই সে বোঝে যে অঙ্গের মর্যাদা কত বেশি বিপরীতমুখী আল্লাহ সুবাহানু শিখিয়েছেন এবং রসুল শিখিয়েছেন যে শিরকের মাধ্যমে কি করে তাওহিদ শিখতে হয় শিরকে জানো শিরকে ছেড়ে দাও শিরকে বুঝো শিরকে ছেড়ে দাও শিরকে সম্পর্কে ভীতি অর্জন করো শিরকে থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম শিখেছেন শির জঘন্যতম অপরাধ পৃথিবীতে যতগুলো অপরাধ আছে তার মধ্যে হতে সবচাইতে বড় সবচাইতে কঠিন এবং সবচাইতে যন্ত্রণাদায়ক আজাব হচ্ছে কি সবচাইতে কঠিন এবং সবচাইতে যন্ত্রণাদায়ক একটি পাপ একটি গুণা সেটা হচ্ছে কি শির ব্যক্তিকে ধ্বংস করে দেয় শির পরিবারকে ধ্বংস করে দেয় শির্ক একটা সমাজকে ধ্বংস করে দেয় শির্ক একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেয় শির্ক একটা জাতিকে ধ্বংস করে দেয় এবং শির্ক একটা জাতিকে পৃথিবী থেকে একদম নিশ্চিন্ন করে দেয় অতীতে তাই দেখা গিয়েছে শির্কের কারণে একটা জাতি পৃথিবী থেকে ধ্বংস হয়ে গিয়েছে একদম পৃথিবী থেকে শেষ হয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে খুঁজেই পাওয়া যায় না যেমন কৌমে আদ কৌমে সামুদ কৌমে সালে তারপরে কৌমে নোহের একটা অংশ নোয়াল ইসলামের একটা অংশ পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গিয়েছে ফেরাউনের একটা জাতি পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে আল্লাহ সুবহান যদি সেই সমস্ত জাতির কথা কোরআনুল কারিমে আমাদেরকে না জানাতেন আমরা তাদের কথা খুঁজেই পেতাম না যে এরা কারা ছিল জানতামই না যে কমে সামুদ কে ছিল কমে সালেক কে ছিল ব্যক্তিকে ধ্বংস করে দেয় দুনিয়ার জীবনে ব্যক্তিকে ধ্বংস করে দেয় পারিবারিক জীবনে ব্যক্তিকে ধ্বংস করে দেয় সামাজিক জীবনে ব্যক্তিকে ধ্বংস করে দেয় রাষ্ট্রীয় জীবনে ব্যক্তিকে ধ্বংস করে দেয় একদম আন্তর্জাতিক অঙ্গন থেকে এমনকি ব্যক্তিকে পৃথিবী থেকে নিশ্চিন্ন পর্যন্ত করে দেয় শিল্পের মতো অপরাধের কারণে এটা হচ্ছে দুনিয়ার অপরাধ দুনিয়ার শাস্তি আর এই শিল্পের ভয়াবহতা এত বেশি যে মানুষ যত ভালো আমল করুক আর যত বেশি আমল করুক যত ভালো এবং যত বেশি আমল করুক না কেন ছোট্ট একটা শিল্পের কারণে তার সারা জীবনের সকল আমলগুলোকে আল্লাহ সুমান বরবাদ করে দিবেন সারাটা জীবন কেয়ামুল লাইল করেছে তাহাজ্জুদের সালাত আদায় করেছে পাচক্ত সালাত আদায় করেছে এবং তাহাজ্জুদের সালাত আদায় করেছে সারাটা জীবন রাস্তায় করেছে সারা জীবন প্রতি বছর হজ করেছে উমরা করেছে প্রতি বছর সে কোরবানি করেছে তারপরে সে সারা তার সারাটা জীবন মাস্টিদের খেদমতে লিপ্ত ছিল সারাটা জীবন সে ইসলামের খেদমতে লিপ্ত ছিল কিন্তু জীবনের একটা মুহূর্তে গিয়ে শীত করে ফেলেছে আল্লাহ তালা তার জীবনের সকল আমলগুলোকে একদম বরবাদ করে দিবেন শেষ হয়ে যাবে শির্কের ভয়াবহতা এত বেশি যে আমরা এর আগে ইব্রাহিম আলাই সালাতামের কথা আলোচনায় এনেছিলাম যে আল্লাহ সুহান তাকে একটা জাতির একটা মিল্লাতের পিতা বানিয়েছেন একটা আদর্শবাদী ইমাম বানিয়েছেন তেয়ামত পর্যন্ত যত ব্যক্তি আল্লাহ তাও এইদের উপরে থাকবে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সুবহান ও তাআলা ইব্রাহিম আলাইহিস সালাত ও সালাম থেকে তাও ঈদের আদর্শ নিতে শিখিয়েছেন তার থেকে তাও ঈদের আদর্শ গ্রহণ করো সে কিভাবে তাও ঈদের উপরে টিকে ছিল সে কিভাবে শির্কের সাথে আপোষ করেনি শির্কের সাথে সে কিভাবে লড়াই করেছিল শির্কের বিরুদ্ধে তার কি বক্তব্য ছিল শির্কের বিরুদ্ধে তার কি আন্দোলন ছিল তিনি কিভাবে শির্কের বিরুদ্ধে কাজ করেছেন এই আদর্শ নেওয়ার জন্য ইব্রাহিম আলহি সালামের থেকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে মুসলিম জাতির কাছে আদেশ করা হয়েছে সেই ইব্রাহিম আলী সালাম পর্যন্ত আল্লাহর ঘর নির্মাণ করছেন পুনঃসংস্কার করছেন বাইতুল্লাহ এই পুনঃসংস্কার করার পরে আল্লাহর কাছে দোয়া করছেন আসনাম আল্লাহ তুমি আমাকে এবং আমার বংশধরদেরকে আমার সন্তানদেরকে তুমি আসনামের হেফাজত করা থেকে হেফাজতে রাখো আসনামের পূজা করা থেকে তুমি হেফাজতে রাখো এত বিশাল একজন ইমাম এত বিশাল একজন পিতা এত বিশাল একজন আদর্শবাদী যার আদর্শকে গ্রহণ করার জন্য আল্লাহর নির্দেশ তিনি আল্লাহর কাছে ভয়ে প্রকম্পিত অবস্থায় দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে বাঁচাও শিরকের থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও দেখা যাবে আজকাল আমাদের ইমাম সাহেবদেরকে এরকম যে দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে শিরকের থেকে বাঁচাও খুঁজেই পাওয়া যায় না লিডারদের খুঁজেই পাওয়া যায় না নাই তিনি দোয়া করছেন অজনুবনি আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমাকে দূরে রাখো এবং আমার সন্তানদেরকে দূরে রাখো আর না বুদাল আসনাম আসনামের এবাদত করা থেকে আসনাম কাকে বলে আসনাম হচ্ছে সানামুন শব্দের বহু বচন আসনাম হচ্ছে প্রত্যেক ওই বস্তু যার ইবাদত করা হয় সেটা ছবির আকারে হতে পারে মূর্তির আকারে হতে পারে আকৃতির আকারে আসতে পারে অথবা নিরুদ্দেশ হতে পারে ছবি মূর্তি আকৃতি এমন কিছু একটা আকারে আসতে পারে অথবা যার কোনো আকার আকৃতি থাকবে না যার কোনো আকার আকৃতি থাকবে না এ হচ্ছে আসনাম যত কিছুর এবাদত করা যত প্রকারের আসনামের এবাদত করা হয় আল্লাহ তুমি আমার আমাকে এবং আমার বাচ্চাদেরকে আমার ভবিষ্যৎ বংশধরদেরকে তুমি হেফাজত করো আল্লাহর কাছে কে দোয়া চাচ্ছেন এটা ইব্রাহিম আলহ ইসালাতাম কত ভীতিকর পরিস্থিতি তাহলে কত ভীতিকর পরিস্থিতি আবার আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি পর্যন্ত পর্যন্ত সাহাবাদেরকে শিখাচ্ছেন যে আল্লাহর কাছে তোমরা দোয়া করো যে আল্লাহ তুমি আমাদেরকে জানা অজানা প্রকাশ্য এবং গুপ্ত শিরকের থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো সাহাবাদেরকে তিনি শিখাতেন যে জানা অজানা প্রকাশ্য গুপ্ত সকল প্রকার শিরিক থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো অত্যন্ত ভয়াবহ একটা বিষয় যা মানুষের জীবনে সকল প্রকার ভালো কাজকে একদম শেষ করে দেয় একদম শেষ করে দেয় এই শিরিক মানুষের মাঝে প্রকাশ্যেও আসতে পারে অপ্রকাশ্যেও আসতে পারে তার জ্ঞানের মাধ্যমে জেনেও করতে পারে না জেনেও করতে পারে দৃশ্যমানও হতে পারে অদৃশ্যও হতে পারে শিল্পের ভয়াবহতা এত বেশি উলিপোকা এই যে ফার্নিচারগুলোকে কেটে কেটে খেয়ে ফেলে না শিরকের ভয়াবহতার চাইতে অনেক বেশি একটা মানুষের আমলকে একটা মানুষের আকিদাকে বিশ্বাসকে তার তাওহিদকে তার সারা জীবনের সকল ভালো কাজকে কেটে কেটে কেটে কেটে খেয়ে ফেলে শেষ করে দিবে ব্যক্তি বুঝবে না হঠাৎ একদিন ধাম করে পড়ে যাবে হঠাৎ একদিন সে পড়ে যাবে শেষ সোজা চলে যাবে দাদার বাড়ি যান নামে সোজা ওদিকে চলে যাবে শিরকের ভয়াবহতা অত্যন্ত ভয়াবহ একটা বিষয় শির্ক শির্ক শব্দটা আমাদেরকে বুঝাচ্ছে যে শির্ক শব্দের অর্থ কি অংশীদার স্থাপন করা অংশীদার স্থাপন করা অংশীদার স্থাপন করা আমরা বলি না শরিকানায় কোরবানি দিচ্ছে আর সাতজনের কোরবানি দেওয়া তো নিষেধ তাই না এইটা নিয়ে আলে বলে আমাদের টক্কর টুক্কর তারপরে খুদ্া মন্দ বই লেখে ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে হলো এটা কোনো আল্লাহ তাও এই যে দেশে পদদলিত হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের বিশুদ্ধ দুইজন আলেমের এমন গোড়াগড়ি শুরু হলো ব্যাস একজনের কারণে আরেকজনের ক্ষুদ্া বন্ধ এটা বন্ধ এটা বন্ধ সেটা বন্ধ কেউ কারো মুখ দেখা দেখি নাই বই লেখালেখি হলো তারপর ব্যাস আর একটা ফাটল সৃষ্টি হয়ে ওদিকে তাও হাই শেষ হয়ে যাচ্ছে কোনো খবর নেই খবর নেই ফাটাফাটি তো অংশীদার স্থাপন করা অংশীদার সাব্যস্ত করা অংশীদার মনোনয়ন দেওয়া অংশীদারকে মনোনয়ন দিচ্ছে অংশীদার মনোনয়ন দেওয়া সাব্যস্ত করা অংশীদার স্থাপন করা এ হচ্ছে শির মানুষ আল্লাহর সাথে শিরিক করে চারটা পর্যায়ে কয়টা পর্যায়ে চারটা পর্যায়ে আল্লাহর অস্তিত্বে শিরিক করে আল্লাহর অস্তিত্বে একাধিক আল্লাহ বিশ্বাস করে একাধিক আল্লাহ বিশ্বাস করে আল্লাহ কয়জন একজন একাধিক আল্লাহ বিশ্বাস করছে আল্লাহর অস্তিত্বের ক্ষেত্রে শিরিক চারটা পর্যায়ে হচ্ছে আল্লাহর অস্তিত্ব আল্লাহ তার অস্তিত্বে কয়জন একজন একাধিক আল্লাহ যদি হতো তাহলে পৃথিবীর অবস্থা কি হতো লন্ড ভন্ড হয়ে শেষ হয়ে যেত লন্ড ভন্ড হয়ে শেষ হয়ে যেত একাধিক আল্লাহ যদি হতো খ্রিস্টানরা কয় আল্লাহ বিশ্বাস করে তিন আল্লাহ বিশ্বাস করে ইহুদিরা কয় আল্লাহ বিশ্বাস করে কয় আল্লাহ ইহুদিরা দুই আল্লাহ বিশ্বাস করে ওজায়ের এবং আল্লাহ ওজায়ের হচ্ছে আল্লাহর অংশ দুইজনে বিশ্বাস করে খ্রিস্টানরা তিনজনে বিশ্বাস করে বর্তমান মুসলিমরা কয়জনে বিশ্বাস করে হুম কয়জন কয়জন অলি আল্লাহ জন মানে পূর্ণভূমি এটা না চারটা ফরজ না এই বাংলাদেশ কয়জনের পূর্ণভূমি তিনশো ষাট আউলিয়ার পুণ্যভূমি এটা আল্লাহর পুণ্যভূমি এটা নয় এই কয়জন আছে তাহলে তিনশো ষাট জন আজাব গজব আসে কি করে তিনশো ষাট আউলিয়ার পুণ্যভূমিতে এছাড়া তো আরো আছেই বাংলাদেশে আল্লাহ হচ্ছে তিন লক্ষ নাউজবিল্লা তিন লক্ষ ইলাহ দাবিদার আছে এদেশে তিন লক্ষ ইলাহ দাবিদার আছে এদেশে ইলাহ দাবিদার তিন লক্ষ আছে এই দেশে এই ছোট্ট দেশে ছোট্ট এই দেশে তিন লক্ষ ইলাহের দাবিদার রয়েছে এই দেশেই তাহলে ভারতে কত আছে ভারতের অমুসলিমদের কাছে হিন্দুদের কাছে আছে শুধুমাত্র তেত্রিশ কোটি ভারতের মুসলিমদের কাছে বাংলাদেশের চাইতে বেশি এত কথা বলা যাবে না যা বলছি তাই শুনতে হবে পরে কথা বলবেন শেষে আপনাদের সুযোগ আছে তিন লক্ষ ইলাহ আছে তিন লক্ষ ইলাহ এই হিসেবে যে বাংলাদেশে তিন লক্ষের চাইতে বেশি পীর সাহেব আছে এই প্রত্যেকটা পীর তার মুড়িদের থেকে ইবাদত গ্রহণ করে প্রত্যেকটা পীর তার মুড়িদের থেকে ইবাদত গ্রহণ করে ইবাদত পাওয়ার একমাত্র মালিককে আল্লাহ সুবহান ওয়া তিনিই পাবেন শুধুমাত্র যত প্রকারের এবাদত আছে শুধুমাত্র তিনিই পাবেন এই তিন লক্ষ পীর আছে কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে কেউ গুপ্তভাবে কেউ সরাসরি কেউ ওসিলার মাধ্যমে এবাদত গ্রহণ করে থাকে এরা প্রত্যেকেই ইলাহের দাবিদার ইলাহের প্রত্যেকেই দাবিদার বাংলাদেশে বা আমাদের এই দেশে বা ভারতবর্ষে বলতে পারি যে এই সমস্ত খানকাগুলোতে ইলাহ শব্দের প্রচলন নেই কিন্তু ইলা শব্দের আমলের প্রচলন রয়েছে ইলা শব্দের আমলের প্রচলন রয়েছে ইলা মানে হচ্ছে মাহবুদ এই মাহবুদ কে মাহবুদ হচ্ছেন আল্লাহ যিনি এবাদত গ্রহণ করবেন এই শব্দটার প্রচলন নেই কেউ বলে না যে আমরা ইলা কিন্তু প্রত্যেকে ইলাহের আমলগুলো করে যাচ্ছে ইলা যেগুলো পাওয়ার কাজ তারা সেই কাজগুলো করে যাচ্ছে শব্দের আমল নেই কিন্তু আমলের বাস্তবায়ন রয়েছে এই দেশে আর মক্কার মসজিদদের কাছে ইলা শব্দেরও বাস্তবায়ন ছিল আর আমলেরও বাস্তবায়ন ছিল কোন কোন ক্ষেত্রে গিয়ে তারা শব্দের বাস্তবায়ন করত কিন্তু আমলের বাস্তবায়ন করত না যেমন বিপদ আপদে পড়ে তারা ওই আমলে আর যেত না বিপদ আপদে যত বড় বিপদ ছিল তত বেশি তারা আল্লামুখী হয়ে যেত অরিজিনাল সত্যিকার ইলাহের দিকে তারা তাদের মনকে আকৃষ্ট করত সেদিকে চলে যেত আর আমাদের অবস্থা হচ্ছে যত বড় বিপদ তত বেশি আল্লাহ থেকে দূরে সরে চলে যাওয়া খানকার দিকে চলে যাচ্ছি দরগার দিকে চলে যাচ্ছি অমুকের দিকে চলে যাচ্ছি পীর সাহেবের দিকে মোতাবজ্জু হয়ে যাচ্ছে তার থেকে ফয়েজ চলে আসতেছে তিনি ওইদিকে দৃষ্টিপাত করছেন আমাদের এক ভাই আজকে এখানে নেই ওর আব্বা বড় একজন পীর সাহেব ছেলে যখন হেদায়ত পেয়ে গিয়েছে কিছুদিন আগেই রমাদানের পরে তার বাবার সাথে তার সাথে দ্বন্দ্ব চলছে বাড়িতে তো তার বাবা কান্নাকাটি করে তার চাচাদের সামনে মায়ের সামনে বলে বসে বলছে যে আমি আমার বাবা হুজুরদের কাছে আমার পিসাহেবদের কাছে কি জবাব দিব যে আমার ছেলেটা গোমরা হয়ে যাচ্ছে আমার পিসাহেব তো কবরে বসে বসে দেখছে আমার ছেলে কি করছে আমি কি জবাব দিব তাদের কাছে আমার জবাবটা কি হবে আমার জবাব কি আমার পিসাহেবদের কাছে আমি তরিকার কাছে কি জবাব দিব তারা তো দেখছে সরাসরি কবর থেকে তাদের ফয়েজের বরকতে আমি এখানে চলছি তাদের ফয়েজের কারণে আমি দুনিয়াতে টিকে আছি একজন পিস সাহেব যার অসংখ্য খলিফা রয়েছে ঢাকাতে যার সাতাইশটা খানকা আছে শুধু ঢাকাতে সেই পীরের অবস্থা হচ্ছে যে তিনি তার মৃত পীরের সহবতে তার মৃত পীরের ফয়েজে তার মৃত পীরের পীরের একেবারে আকর্ষণে সে টিকে আছে বেঁচে আছে পীরতন্ত্রের মূল বিষয় হচ্ছে পীর সাহেবই হচ্ছে আল্লাহ মূল বিষয় প্রত্যেক পীর হকানি পীর আর বাতিল পীর ওদের নাম অনুযায়ী হকানি পীর আর বাতিল পীর প্রত্যেক পীরের মূল থিওরি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে তোমার পীর হচ্ছে আল্লাহ তোমার পীর হচ্ছে কি সর্বোচ্চ পর্যায়ে এটা সবক যেগুলো দিচ্ছে পীর সাহেবরা চারটা পাঁচটা স্তর দিয়ে প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর সর্বশেষ হচ্ছে পঞ্চম স্তর এই পঞ্চম স্তরে গিয়ে পীর সাহেব আর সাহেব থাকে না সাহেব আল্লাহ হয়ে যায় চর্মনাইতে যে অবস্থা শস্যিনাতেও একই অবস্থা উজানিতেও একই অবস্থা সব একই অবস্থা ভান্ডারি সব সেম আপনারা বলতে পারেন এখানে হকানি আর এখানে বাতিল ওরা নামাজ পড়ে না এরা নামাজ পড়ে ওরা পর্দা করে না এরা পর্দা করে ওরা সুদ খায় এরা সুদ খায় না সেই না মূল জায়গায় কোনো পরিবর্তন নেই আটরশির পীরও পীর চর্মনায় পীরও পীর আটরশির পীর সাহেব মুরিদ বানায় চরমনায় পীরও মুরিদ বানায় আটরশির পীর সাহেবও বায়াত করে চরমনায় পীর সাহেবও বায়াত করে আটরশির পীর সাহেবও সবক দেয় চরমনায় পীর সাহেবও সবক দেয় আটরশির পীর সাহেব সিলসিলা আছে ওর পীর সাহেবেরও সিলসিলা আছে আটরশির পীর সাহেবও খেলাফত দেয় ওর পীর সাহেবও খেলাফত দেয় আটরশির পীর সাহেবেরও সবকের স্তর আছে এবং যেতে যেতে একটা পর্যায়ে চলে যায় এরাও একটা পর্যায়ে চলে যায় এবং আক্রোশীর শিল্পী সাহেবেরও কথা এটাই যে সর্বশেষ পর্যায়ে গিয়ে পানাফিল্লা হয়ে যায় চরমনা সাহেবের ওই একই কথা যে সর্বশেষ পর্যায়ে গিয়ে ফানাফিল্লা হয়ে যায় আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায় আল্লাহর সত্তার সাথে মিলে যায় লয় হয়ে যায় তখন আর পীর সাহেব আর আল্লাহ দুজন আলাদা থাকে না দুজন একাকার হয়ে এক সত্তায় পরিণত হয় এক সত্তায় পরিণত হয় শিরিক না এদের আবার মুজাহিদ কমিটি আছে জেহাদ করে ইসলামের জন্য মুজাহিদ কমিটি আছে নারীদেরকে কেন সমান অধিকার দেওয়া হবে এই জন্য হরতাল করলো তারা যারা পিসাহকে আল্লাহর রুবিয়াতের স্থানে বসালো আল্লাহর উলুহিয়াতের স্থানে বসালো এরা কোরআনের অধিকারের জন্য আবার মুজাহিদ কমিটিও ঘোষণা করে জেহাদও করে এরা রাস্তায় তো শিরিক হয় কয়টা পর্যায়ে বললাম চারটা পর্যায়ে এক নম্বর হচ্ছে আল্লাহর অস্তিত্বের ক্ষেত্রে শিরিক একাধিক আল্লাহ বিশ্বাস করা একাধিক আল্লাহ বিশ্বাস করা কখনো কখনো এই শব্দের প্রয়োগ নেই কিন্তু অর্থের প্রয়োগ আছে শব্দের প্রয়োগ পাবেন না এই বিশ্বাসের পিসারদের গুলোতে গেলে শব্দের প্রয়োগ পাবেন না এই মানিকগঞ্জে আমরা যাই দাওয়াতি কাজে এইখানে এইবার মাহফিলে প্রকাশ্য মাহফিলে কয়েক লক্ষ মানুষের মধ্যে পিস সাহেব উঠে বললো যে আমার মনে হয় হায়াত শেষ আমি মনে হয় চলে যাবো মুরিদরা হাওমাও করে কানতে কানতে বলছে জড়িয়ে ধরে হাত পাও জড়িয়ে ধরে আপনি বলেন আপনি মরবেন না আপনি আরো থাকবেন আপনি আরো থাকবেন আপনি হচ্ছেন হাইউল কাইম আপনি থাকবেন আপনি যাবেন কোথায় আপনি তো আমাদের সব প্রকাশ্যে মা পিলেন আপনি তো সব আপনি তো সব আপনি যাবেন না আপনি থাকেন আপনি থাকেন আপনি শেষ তো দুনিয়া শেষ প্রকাশ্যে ঘোষণা এগুলো অপ্রকাশ্যে না এই যখন আমাদের দেশের অবস্থা তখন দল আর সংগঠন করার সময় কোথায় মুসলিম বিচ্ছিন্ন হওয়ার সময় কোথায় ব্যানার তৈরি করার সময় কোথায় আমির আর ইতাহাদের সময় কোথায় তখন আল্লাহর অস্তিত্বকে বিলীন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে মুসলিমরা আল্লাহর অস্তিত্বের ক্ষেত্রে শিরিক দুই নম্বর আল্লাহ সার্বভৌমত্বের শিরিক আল্লাহর কর্তৃত্বের ক্ষেত্রে শিরিক আল্লাহর কর্তৃত্ব আল্লাহ হচ্ছেন দাতা তিনি দান করেন আর খাজা বাবাও দান করেন তাই না আল্লাহর দরবার থেকে কেউ হাত উঠালে আল্লাহ তালা তাকে ফিরিয়ে দেন না কাপের কেউ ফিরান না মুশ্রিক কেউ ফিরান না মুসলিমদেরকে তো ফিরানি না আর খাজার দরবারে একই অবস্থা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে যাই যাচ্ছে খালি হাতে আর সেখান থেকে কেউ ফিরে আসে না আল্লাহর কর্তৃত্বে সিঁড়ি আল্লাহ সন্তান দেওয়ার মালিক আর বাংলাদেশে সন্তান দিচ্ছে কে সায়দাবাদি দেওয়ানবাগি বৃষ্টির মালিক কে আল্লাহ অথচ বাংলাদেশে বৃষ্টির মালিক হচ্ছে দেওয়ানবাগি তার পত্রিকা যে পত্রিকাটা প্রতি সাপ্তাহিক বের হয় এই পত্রিকার মধ্যে সে বৃষ্টির মালিক হিসাবে তার মুরিদরা তাকে আখ্যায়িত করেছে সে যখন চায় তখন বৃষ্টি হয় সে যখন চাইবে তখন চাঁদ উঠবে রমাদান শেষ হবে যখন সে চাইবে তখন রমাদান শুরু হবে তার সাথে কথা এবং তিনি এই দায়িত্ব পালন করেন কর্তৃত্বের ক্ষেত্রে সিঁড়ি আত্মার বাণী পত্রিকার নাম পড়বেন সাত তারিখ আত্মার বাণী আল্লাহর কর্তৃত্বের ক্ষেত্রে সিঁড়ি যত কিছু আল্লাহ দিতে পারেন এই ক্ষেত্রে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা হায়াতের মালিককে আল্লাহ রিজিকের মালিককে আল্লাহ দৌলতের মালিককে আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ পৃথিবীর পরিবর্তনের মালিককে আল্লাহ সূর্যের মালিককে আল্লাহ চন্দ্রের মালিককে শামসুত্তি ও সূর্যের মালিক ছিল সূর্য ওর কথা শুনতো শামসুত্তি ব্রিজের নাম শুনেছেন না ছোটবেলায় বড় একজন পি চরমনা পীর সাহেবের তরিকার লোক সে সূর্যকে বলছে সূর্য আমার তো কষ্ট হচ্ছে তুই কেন এটা করছিস বন্ধ হয়ে যাবে সূর্য বন্ধ হয়ে একাধারে আর উঠতেছে না পনেরো বিশ দিন এলাকায় ফসলাদি সব নষ্ট হয়ে যাচ্ছে সূর্য উঠতেছে না একবার অন্ধকার রাত আর দিন একই রকম পনেরো ষোলো দিন চলমনা পিসার তার কিতাবে লিখেছে শেষ পর্যন্ত আর খুঁজে পাচ্ছে না বাদশাহ যে কারণটা কি কারণটা কি পরে মনে করলো যে পিস সাহেবের সাথে বেয়াদুবি হয়ে গেছে পিস সাহেবকে ধরে এনে বলছে যে বেয়াদুবি করে ফেলছি আল্লাহর হাস্তে মাফ করে দেন তখন পিস সাহেব সূর্যকে বলছে এই সূর্য আমি কি তোকে বলেছি সারা দেশের মানুষকে কষ্ট দিস না আমি বলছি আমাকে কষ্ট দিস না তুই কেন সারা দেশের মানুষকে কষ্ট দিলি বেয়াদব সূর্য সাথে সাথে সূর্য আলোকিত হয়ে গেছে চরমনায় পীর সাহেবের কিতাবে আর এই বিশ্বাস হাফিজ জুজেরও ছিল খেলাফত আন্দোলন যারা করে তাদের ওই একই সেম বিশ্বাস এরা ওই একই অবস্থায় বিশ্বাস করে হাফিজ জুজের অবস্থা তো আরো ভয়াবহ করুন আরো ভয়াবহ করুন এই যে খেলাফত আন্দোলনের লোকজনদের এদের অবস্থা আরো করুন হাফিজ জুজুরের যে বর্তমান ছেলে আমির আমির উসারিয়াত তার সাথে কিছুদিন আগে সাত আট মাস আগে গিয়ে মাদ্রাসায় বৈঠক করলাম তিনি বলছে যে আব্বা হুজুর প্রতি রাতে আমাকে রাজনৈতিক নির্দেশনা দান করেন আমি ওখানে গিয়ে শুনি উনি আমাকে ওখান থেকে কর্মসূচি দেন বেটা এটা করো বেটা ওইটা করো বেটা ওইটা করো আমিরুর শরীয়তের এটা অবস্থা যে তার বাবা তাকে কবর থেকে নির্দেশনা দেয় এই রাজনীতি কর ওই রাজনীতি কর ওর সাথে ঐক্য কর ওর সাথে করিস না ওকে দূরে সরিয়ে দে ওকে কাছে টেনে নিয়ে আমিরুর শরীয়তের এই অবস্থা আর সেই আমিরু শরীয়তের সাথে আমাদের খালাতো ভাই চাচাদু ভাইরা ইফতার মাহফিলে তাদেরকে ডেকে এনে তাদের সাথে গোলাগুলি করে দিন প্রতিষ্ঠা করতে চায় এই আমিরু শরীয়তের সাথে যারা আল্লাহ তাও ঈদকে লন্ড ভন্ড করছে ওদের সাথে দিন প্রতিষ্ঠার আন্দোলন দিন প্রতিষ্ঠা না দিন বিধ্বংসের আন্দোলন দিন ধ্বংসের আন্দোলন দিন ধ্বংসের আন্দোলন এগুলো তো দুই নম্বর হচ্ছে আল্লাহর কর্তৃত্বে শিরিক তিন নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরিক অলুকিয়াতের ক্ষেত্রে শিরিক যেটা আল্লাহ পাওয়ার কথা সেটা কোথায় দিয়ে দিচ্ছে দরগায় দিচ্ছে খানকায় দিচ্ছে মাজারে দিচ্ছে প্রতিমার সামনে দিচ্ছে অদৃশ্য কারো কাছে দিচ্ছে ফেরেস্তার কাছে দিচ্ছে নবীর কাছে দিচ্ছে তবলিক জামাতের ভাইরা খিজির আলাই সালাতামের ইবাদত করে তার ইবাদত করে পানিতে যখন যায় খিজিরের নামে হেফাজত কামনা করে খিজিরের হেফাজতে উলুহিয়াতের ক্ষেত্রে শির্ক ইবাদতের ক্ষেত্রে শির্ক চার নাম্বার হচ্ছে যে আল্লাহর যে সমস্ত গুণবাচক নাম এবং গুণবাচক কর্মকাণ্ড রয়েছে আল্লাহর আসমা এবং তার সিফাতগুলো আল্লাহর গুণবাচক নাম এবং গুণবাচক কর্মকাণ্ডের ক্ষেত্রে অংশীদার স্থাপন করছে এই চারটা ক্ষেত্রে মানুষ শিরিক করে থাকে মূলত এইগুলো এর থেকে অসংখ্য শাখা প্রশাখা বেরোয় চলে গেছে অসংখ্য শাখা প্রশাখা এটা প্রকাশ্যেও হতে পারে গোপনেও হতে পারে জেনেও হতে পারে না জেনেও হতে পারে জেনেও হতে পারে না জেনেও হতে পারে এই শিরিকটা হবে চারটা রাস্তা দিয়ে চারটা রাস্তা দিয়ে আল্লাহর সাথে মানুষ শিরিক করছে চারটা ক্ষেত্রে রাস্তাটা হবে চারটা চারটা রাস্তা দিয়ে তারা শিরিক করবে এক নম্বর জ্ঞানগত শিরিক জ্ঞানগত জ্ঞানের কারণে জ্ঞানের কারণে শিরিকগুলো করছে আল্লাহর ক্ষেত্রে অন্যকে অংশীদার স্থাপন করছে কেন অজ্ঞতা জ্ঞান নেই জ্ঞানহীনতার কারণে এই শিরিকগুলো করছে অজ্ঞতার কারণে জ্ঞানগত শিরটা হচ্ছে বেশি জ্ঞানগত শির দুই নম্বর পরিচালনাগত শিখ সার্বভৌমত্বে শিখ সার্বভৌমত্বের ক্ষেত্রে শিরিক তিন নম্বর হচ্ছে এবাদতগত শিখ যেটার সাথে ওটার সাথে মিলে গেছে চার নম্বর হচ্ছে আদাতগত শীত অভ্যাসে পরিণত হয়ে গেছে ও ঘর থেকে বেরোলে বাবার নাম নিয়েই বের হবে ও মান্নত করলে বাবার নামেই করবে ও কোরবানি করলে বাবার নামেই করবে ও সেজদা করলে বাবার নামেই সেজদা করবে ও ধ্যান করলে বাবার নামেই ধ্যান করবে ও হেফাজত কামনা করলে বাবার নামেই হেফাজত কামনা করবে অভ্যাসে পরিণত হয়ে যায় জ্ঞানগত শীত তারপরে কি বললাম পরিচালনাগত শীত তিন নম্বর এবাদতগত শির চার নম্বর অভ্যাসগত শির অভ্যাসে পরিণত হয়ে যায় জ্ঞানের কারণে মানুষ নুরুম্মিন নুরিল্লাহ বলে আল্লাহর পুত্র সাব্যস্ত করে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে এইটা আবার কখনো কখনো পরিচালনার মধ্যে চলে যায় সকল ক্ষমতার উৎস কে জনগণ সকল ক্ষমতার উৎস জনগণ এই যে পরিচালনাগত শিব বাবাও কিছু দিতে পারে হুজুরও কিছু দিতে পারে আল্লাহও কিছু দিতে পারে উভয়কেই সন্তুষ্ট করে চলতে হবে হলো পরিচালনাগত শির আর এবাদতগত শিরিক যেগুলো চলে আসতেছে আমাদের ভিতরে নিয়মতান্ত্রিকতার সাথে এইগুলো হচ্ছে এবাদতগত শিরিক অসংখ্য এবাদত রয়েছে এবাদতগুলো আল্লাহ ছাড়া অন্যের কাছে দিয়ে দেওয়াটাই হচ্ছে শির চার নম্বর কি বললাম অভ্যাসগত শির অভ্যাসের কারণেই প্রতি বছর ওরস মাহফিল করছে অভ্যাসের কারণেই প্রতি বছর ফাল্গুন মাসে ওটা করছে অভ্যাসের কারণেই এই কাজগুলো তারা করছে নজর নিয়াজ পাঠাচ্ছে গুলো পাঠাচ্ছে কোরবানি গুলো পাঠাচ্ছে অভ্যাসের কারণে এই কাজগুলো করছে অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে ওইখান থেকে বের করে আনাটা অত্যন্ত কঠিন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে অভ্যাসগত শিরিক শিরকের একটা ইতিহাস রয়েছে কোরআনুল করিমের সুরা নোহের তাফসির পড়বেন তাফসির পড়লে শিরকের ইতিহাস আপনারা জেনে যাবেন শিরকের একটা ইতিহাস রয়েছে সর্বপ্রথম শির্ক হয়েছিল কোন সময় কে বলতে পারবে নোয়াল ইসলাম আদম আলহ ইসালাতামের সময় কে করেছিল ওনারা উভয় করে ফেলেছিলেন আদম আলহ ইসালাতাম এবং তার স্ত্রী মা হাওয়া আলহ তার এই দুইজনের মাধ্যমে শিরিক হয়ে গিয়েছিল এবং এই শিরিকটা বাহাদতের ক্ষেত্রে হয়নি এই শিরিকটা অভ্যাসগত শির্ক হয়নি পরিচালনাগত শির্ক হয়নি এই শিরিকটা আল্লাহর অস্তিত্বের ক্ষেত্রেও হয়নি এই শিরিকটা হয়ে গিয়েছিল ছোট্ট একটা আনুগত্যের শিরিক শয়তানের একটা কথা আনুগত্য করে ফেলেছিল শয়তানের ছোট্ট একটা কথা আনুগত্য করে ফেলেছিল সুরাতুল আনামে বিষয় আল্লাহ সুবাহান লম্বা আলোচনা নিয়ে এসেছেন যে তার মাধ্যমে এই ছোট্ট একটা শিরিক হয়ে গিয়েছিল আনুগত্য বিষয়টা কেমন ছিল যে মা হাওয়া আলাইয়া সালাম তিনি যখন প্রথম ধারণ করলেন ধারণ করার পরে হজরত ইবলিস এসে তার কাছে উপস্থিত এসে বলছে যে আমি তোমাদের সেই পুরাতন বন্ধু যে তোমার সাথে একসাথে জান্নাতে ছিলাম ওনারা বললেন তুমি কেন আবার এসেছ বিষয় কি বলছে তুমি গর্ভবতী তোমার পেটে সন্তান এসেছে যদি তোমার এই সন্তানটাকে তুমি সুস্থ পেতে চাও তাহলে এই সন্তানটা পৃথিবীতে আসার সাথে সাথে ভূমিষ্ঠ হওয়ার পর পর এর নাম দিবে আব্দুল হারেস নামে হারেস হচ্ছে ইবলিসের আর একটা নাম আব্দুল হারেস নাম করবে হারেসের বান্দা হারেসের গোলাম এই নামে নামকরণ করবে তারা উভয় অস্বীকার করলেন বললেন যে তুমি আমাদের প্রথম শত্রু আমাদেরকে জান্নাত থেকে বের করেছ অতএব তোমার কথা মানা চলবে না তখন ইবলিস বলল যদি আমার কথাকে তোমরা না মানো তাহলে তোমার পেট থেকে সন্তান মৃত সন্তান হবে এবং শিং গজাবে শিং গজাবে এই সন্তান সন্তানের আল্লাহর কি হেকমাত এই সন্তান মৃত সন্তান ভূমিষ্ঠ হলো পেটের থেকে তাদের অন্তর একটু দুর্বল হয়ে গেল দ্বিতীয় সন্তান যখন আবার গর্ভধারণ করলেন আবার শয়তান এসে বলল যে আমি তো না তোমাদেরকে বলেছিলাম যে আব্দুল হারেস নাম রাখবে তুমি যে এটা করলে না তোমরা যে আমার কথা শুনলে না মৃত হলো এইবার যদি আমার দিকে উৎসর্গ না করো আমার কথা না শোনো তাহলে এবার এই বাচ্চার পেটে শিং গজিয়ে বের হবে বাচ্চার যথারীতি যথাস্থান থেকে আসবে না এই বাচ্চাকে পেট কেটে বের করে নিয়ে আসতে হবে সার্জারি করে তারা এরপরে ওই কথা শুনলেন না এই সন্তানেরও একই অবস্থা হলো মৃত হলো তৃতীয়বার যখন তিনি গর্ভ ধারণ করলেন তখন আবার এসে উপস্থিত হলো হওয়ার পরে এই দুইজনের মন একটু দুর্বল হয়ে পড়ল তারা উভয় একটু দুর্বল হয়ে পড়লেন যে বাবা ইনি হচ্ছেন মা গর্ব ধারণ করছেন দুই দুইটা সন্তান চলে গেছে যখন ভূমিষ্ঠ হলো সন্তান তখন তারা এই কাজটা করে ফেললেন আব্দুল হারেস নাম রেখে ফেললেন সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওই চলে আসলো তারপর আবার তারা সাথে সাথে তওবা করলেন শুধুমাত্র অপরাধটা কি ছিল ছোট্ট একটা অপরাধ ইংলিশের একটা কথা মেনে নিয়েছিলেন আল্লাহ সুহান সেই কথা কোরআন কারিমে উল্লেখ করেছেন ফালাম্মা আতাহুমা সালিহান জালা ফিমা আতাহুমা আম্মা ইউশরিকুন আল্লাহ তাআলা তাদের দুইজনকে এর আগের আয়াতগুলো ফালাম্মা আসকালাত রাব্বাহুমা লাইন আতাইতানা সালিহাল লানাকুনান্না মিনাশ শাকিরিন ইব্রাহিম ঈসা আদম আলাইহিস সালাতু স্ত্রী তিনি যখন গর্ভ ধারণ করলেন তখন আস্তে আস্তে তার শরীরটা ভারী হয়ে উঠলো কোরআন কাইম এসছে ভারী হয়ে উঠলো এরপরে তার চলাচলটা একটু কঠিন হয়ে গেল এরপর যখন পেটটা একটু বড় হলো আরো ভারী হলো তখন তারা উভয়ে আল্লাহর কাছে দোয়া করছেন আতাহুমা সালেহান রব্বাহুমা তারা উভয়ে তাদের রবকে ডাকলো দোয়া করলো কি দোয়া লাইন আতাই তানা সালেহা আল্লাহ অতীতে তো দুইটা চলে গিয়েছে মরে গেছে এইবার এইটাকে যদি তোমরা তুমি আমাদের দুইজনকে যদি তুমি সুস্থ একটা সন্তান দাও লাইন আতাই টানা যদি তুমি আমাদেরকে দান করো সালেহান একটা সুস্থ পুত্র তাহলে আমরা দুইজন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব অবশ্যই কৃতজ্ঞতা স্বীকার করব আল্লাহ তালা তাদের দোয়া কবুল করলেন সন্তান দিলেন আল্লাহ বলছেন যখন আল্লাহ তালা তাদের দুইজনকে একটা সৎ সুন্দর ভালো পুত্র দিলেন তারা শরিক করে ফেললো যে বিষয়টা তাদেরকে দান করা হয়েছিল আল্লাহ বলছেন ফাতা আল্লাহ আম্মা আল্লাহ পবিত্র আল্লাহর সাথে যে বিষয়গুলোকে শরিক করা হয় আল্লাহ বলছেন আয়ুষ রিকুন মালা এখন পোষাইয়া ওহম ইখলাকুন ওলা ইস্তাতিয়াহুন আলাহুম নাসরা ওলা আনফুসাহুম ইয়ানসুরুন আল্লাহর সাথে কি কোনো কিছু অংশীদার আছে সৃষ্টির ক্ষেত্রে তারা কি কোনো কিছু সৃষ্টি করতে পারে তারা নিজেরাই তো নিজেদের কোনো কল্যাণ করতে পারে না কোনো সাহায্য করতে পারে না নিজেরা নিজেদেরকে এ হয়েছিল আদম আলী সালাতামের সময় এবং তারা সাথে সাথে তবা করে ফেলেছিলেন কয়েকটা বর্ণনা পাওয়া যায় তার মধ্যে এটা একটা বর্ণনা এরপর শিরকের একদম আর কোনো স্থায়িত্বই ছিল না শিরকের কোনো আবাসই ছিল না শির শেষ হয়ে গিয়েছিল এরপর আদম আলী সালাতামের কয়েক জেনারেশন পরে তাফসিরে পাওয়া যায় প্রায় তেরো জেনারেশন পরে তেরো পুরুষ পরে নু আলী সালাতামের সময় শিরকের আবার সূচনা হলো তার খোলা থাকবে সালামের সময় আবার শিরকের সূচনা হলো শিরকের আবার আবির্ভাব ঘটে গেল এবং এই শিরিকটা পৃথিবীতে স্থায়িত্ব লাভ করলো নোয়া আলাই সালাতামের শিরিকটা ওনার সময় যে শিরিকটা হয়েছিল এটা পৃথিবীতে স্থায়িত্ব লাভ করলো এখন পর্যন্ত সেই ধারাবাহিকতা এখন পর্যন্ত আছে কেমন পর্যন্ত এই ধারাবাহিকতা থাকবে সেটা হয়েছিল তিন ভাবে প্রথমত হয়েছিল স্মরণ করে রাখার জন্য স্মরণীয় বরণীয় আমাকে ভুলে যেও না ভুলো না আমায় আমাকে ভুলে যেও না ভুলতেই চাচ্ছে না স্মরণ করে রাখার জন্য দুই নম্বর হয়েছিল ভক্তি শ্রদ্ধা পেশ করার জন্য তাদেরকে শ্রদ্ধা করার জন্য তিন নাম্বার যে কাজটা ঘটেছিল সরাসরি তাদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য তাদেরকে ওসিলা বানিয়ে দেওয়া হয়েছিল শিল্পের সূচনা একটা হচ্ছে স্মরণীয় করে রাখা প্রথমত প্রথম ধাপ দ্বিতীয় ধাপে গিয়ে তারা যে কাজটা করেছিল সেটা হচ্ছে শুধুমাত্র ভক্তি শ্রদ্ধা পেশ করত তৃতীয় পর্যায়ে ইবাদত করা শুরু হয়ে গিয়েছিল নজর করছে মান্নত করছে সেজদা করছে রুকু করছে জবাই করছে সব কিছু করছে কেন তারা বলতো যে আমরা এদেরকে ওসিলা বানিয়েছি এরা আমাদের ভালো মানুষ এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে সরাসরি ইবাদত শুরু হয়ে গিয়েছিল ওসিলা বানিয়ে আজকে আমাদের পিসাহেবদের কাজটা কি ওসিলা পিসাহেব হচ্ছে ওসিলা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য ইমাম সাহেব হচ্ছে ওসিলা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তরিকা হচ্ছে ওসিলা আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই তিনটা ধাপে আর তিনটা অবস্থাও ছিল প্রথমত অবস্থা ছিল যে তাদের জন্য শুধুমাত্র একটা পিলার দাঁড় করানো হয়েছিল একটা বা একাধিক পিলার দাঁড় করানো হয়েছিল একটা স্তম্ভ যেই জায়গাটাতে গেলে শুধুমাত্র তাদের কথা মনে পড়ে যেমন সাভারের ওই যে মিনার কি মিনার জানো শহীদ মিনার না সাভারের ওই যে মিনার ওই মিনারের কাছে গেলে কাদের কথা মনে পড়ে একাত্তরে যারা মনে ছিলেন আর মিরপুর এক নম্বরে যে একটা আছে ওইখানে গেলে কাদের কথা মনে পড়ে কিছু বুদ্ধিজীবীদের কথা মনে পড়ে যারা চোদ্দই ডিসেম্বরে মরেছিল ওদের কথা মনে পড়ে আর এই যে গুলিস্তানের পাশে ওইখানে গেলে কাদের কথা মনে পড়ে বান্নতে যারা কি করেছিল ইংরেজি ভাষার জন্য নিজের জীবনকে দান করেছিল তাই না বা ইংরেজি ভাষার জন্য এখানে গেলে কি হয় আমাদের তাদের কথা মনে পড়ে এই পিরার দাঁড় করিয়ে রেখেছে ওখানে কারো ছবি আছে দেখেছেন সাভারে কারো ছবি কারো মূর্তি ইদানিংকালেই স্থাপন করা হচ্ছে সেই নু আলি সালাতামের সেই সময়ের একেবারে হু অবস্থা এখানেও বিদ্যমান এখানে সর্বপ্রথম কি দাঁড়া করানো হলো এই যে আমাদের এখানে গুলিস্তানের এখানে সচিবালয়ের পাশে কয়েকটা খাম বা পিলার এইভাবে দাঁড়িয়ে আছে এখানে কোনো ছবি টবি কিছুই নেই ওইখানে গিয়ে এরা কান্নাকাটি করছে ফুল দিচ্ছে কালীবায় যাচ্ছে এই করছে সেই করছে কেন আমরা তোমাদের ভুলবো না ভুলবো না ভুলবো না হ্যাঁ সুর করে বলবেন ভুলবে না স্মরণীয় করে রাখার জন্য আর আমরাও কি বললাম যে নোয়ারি সালাতামের সময় শিখের স্থাপনা হয়েছিল কেন স্মরণীয় করে রাখার জন্য এই যে ভুলবো না স্মরণ করে রাখবে তারপরে এটা আবার একাত্তরের পরে গিয়ে স্থানান্তরিত হলো আরেক জায়গায় নতুন করে আরেকটা হলো ওইখানেও কি এক সাগর রক্তের বিনিময়ে যারা এই দেশে কি এনেছে হানাহানি মাটা মারামারি কাটাকাটি সবকিছুকে নিয়ে এসেছে এক সাগর রক্তের বিনিময়ে যারা এদেশে উলঙ্গপনা বেহায়াপনাকে আমদানি করে নিয়ে এসেছে এক সাগর রক্তের বিনিময়ে যারা এদেশে খুন রাহাজানি হত্যা ধর্ষণকে আমদানি করে নিয়ে এসেছে আমরা তোমাদের ভুলবো না ভুলবো না তোমরা অনেক কাজ করে গিয়েছো আমাদের জন্য তোমাদের অবদান আজকের বাংলার এই স্বাধীন ভূমি যেখানে আমরা চাইলেই কাপড় খুলে হাঁটতে পারি চাইলেই সুদ খেতে পারি চাইলেই জেনা ব্যবিচার করতে পারি চাইলেই মানুষকে হত্যা করে দিতে পারি চাইলেই যা ইচ্ছা তাই করতে পারি আমরা তোমাদেরকে কোনোদিন ভুলবো না কি হলো এখানে শুধুমাত্র দাঁড় করিয়ে রাখা হলো এক নম্বর নু সালাতামের সময় প্রথম এই কাজটাই করা হয়েছিল শুধুমাত্র একটা জায়গাকে নির্ধারণ করলো জায়গাটা ছিল তাদের কবরের জায়গা যেখানে তারা মরেছিল কবরের জায়গাটাকে নির্ধারণ করে সেখানে একটা কিছু দাঁড় করিয়ে দেওয়া হলো একটা পিলার একটা ইটা একটা স্তম্ভ একটা কিছু যে এই জায়গাটায় গেলেই বাপের কথা মনে পড়ে বাবার কথা মনে পড়ে দ্বিতীয়ত ভক্তি শ্রদ্ধা শুরু হয়ে গেল নোয়ালে সালাতামের সময় ওই জেনারেশন একটুখানি যখন জ্ঞান চলে গেল তখন সেখানে ভক্তি শ্রদ্ধা করা শুরু হয়ে গেল আমাদের এখানে কি হচ্ছে একুশে ফেব্রুয়ারিতে খালি পায়ে নারী পুরুষ শিশু বাচ্চা সব মিলে কি জন্য যাচ্ছে শ্রদ্ধা পেশ করতে শ্রদ্ধাজ্ঞ পেশ করতে খালি পায়ে সব চলে যাচ্ছে ফুল নিয়ে দিয়ে আসতেছে কান্নাকাটি নিয়ে দিয়ে আসতেছে কেন শ্রদ্ধা পেশ করছে শ্রদ্ধা দিয়ে আসতেছে ষোলোই ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ কি দেয় ওখানে সবাই শ্রদ্ধা দেয় নেতাদের কবরে গিয়ে কি দেয় শ্রদ্ধা দেয় তারাও সে কাজটা করলো শ্রদ্ধা নিবেদন করছে শ্রদ্ধা নিবেদন করত তৃতীয় পর্যায়ে গিয়ে তারা সরাসরি এবাদতে লিপ্ত হতো আর এখন আমাদের নেতাদের মাঝারে গিয়ে হচ্ছে না নেতার কবরের দিকে আল্লাহ আম্মা আমিন তুমি বাবা আমাকে এটা দাও আব্বা তোমার বদলতে আমি ক্ষমতায় আছি আমার ক্ষমতাকে আরো পাকাপুক্ত করে দাও হুজুরও আছে সেখানে সেখানকার ইমাম হচ্ছে খলিফাতুল মুসলিম হচ্ছে মহিলা এই দুয়ার ইমাম সাহেব হচ্ছে মহিলা আর পিছনে মুক্তাদি হচ্ছে কে দাওরা পাস হুজুর কামেল পাস হুজুর মহিলা ইমামতি যায় কে বলেছে বলেছে কে মহিলা ইমামতি যায় যায় তো এই ছিল তিনটা মাধ্যম নূহ আলাইহিস সালাত ওয়াস সালামের যুগে পাঁচজন সৎ মানুষ ছিলেন কোরআনুল কারিমে যাদের নাম এসেছে ওয়াদ সাওয়া ইয়াগুস ইয়াহু নাসার ওয়াদ সাওয়া ইয়াগুস ইয়াহু নাসার এই পাঁচজন ছিলেন তাদের সেই গোষ্ঠীর সবচেয়ে ভালো মানুষ নিকার মানুষ এরা তাওহীদবাদী ছিলেন এরা আল্লাহর ইবাদত করতেন এরা মানুষের খেদমত করতেন এরা যখন মারা গেল এদের কাছে আল্লাহ তাওহীদের জ্ঞান ছিল সমাজ সেবক ছিলেন তারা এরা যখন মারা গেলেন মারা যাওয়ার পরে তাদের সন্তানদের কাছে কিছু কাল চলে গেল জ্ঞান আস্তে আস্তে উঠে চলে গেল আমরা এর আগে এই ক্লাসের শুরুতে কি বলেছিলাম বিভ্রান্তির মূলত কারণ কয়টা মানুষ বাতিল হয়ে যাওয়ার কারণ কয়টা দুইটা কি কি সঠিক জ্ঞান না থাকা দিন সম্পর্কে জ্ঞান না থাকা দিন সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা এই পাঁচজন ব্যক্তি যখন মারা গেলেন মারা যাওয়ার পরে তার সন্তানদের কাছে হজরত ইবলিস চলে আসলো এসে তাদেরকে বলা শুরু করলো যে তোমাদের বাপদাদারা এত ভালো মানুষ ছিল আজকে তাদের কবরগুলো কোথায় কি নিশ্চিন্ন হয়ে যাচ্ছে খুঁজেই পাওয়া যাচ্ছে না ইতিহাস থেকে তারা হারিয়ে চলে যাচ্ছে কেউ জানবেই না ভবিষ্যৎ প্রজন্ম যে এরা কারা ছিল তাহলে কি করা যায় ইবলিশ সাহেব তখন এদেরকে পরামর্শ দিল যে এক কাজ করো তোমরা সেখানে একটা মিনার নির্মাণ করো একটা স্তম্ভ নির্মাণ করো প্রথমত স্তম্ভ যাতে করে কবরটাকে শুধুমাত্র চিহ্নিত করা হয় মাসিক রহমত একটা পত্রিকা ছাপে এই ইয়ে থেকে কামরাঙ্গি চর থেকে একটা পত্রিকা ছাপে মাসিক রহমত এটা হচ্ছে বাংলাদেশে হরকতুল জিহাদ যে একটা গোষ্ঠী আছে আপনার নাম শুনেন না নিষিদ্ধ গোষ্ঠীর একটা সংগঠন এই হরকতুল জিহাদের মুখপত্র এটা এটার পূর্ব নাম ছিল জাগো মুজাহিদ মুজাহিদ তৈরি করতো এরা এই হরকতুল জিহাদে এই রহমত এই পত্রিকাতে নিয়মিত একটা লেখা ছিল একটা কলাম যে তুর্কিস্তানের একটা সফরনামা পাকিস্তানের একজন বড় আলেম তাকি ওসমানী সাহেবের সফরনামা তুর্কিতে তিনি সফর করেছে এসেছিলেন সেই সফরনামা কাছে থেকে দেখলাম এই এই নামে এই কলাম লেখা হয়েছিল দীর্ঘদিন একজন মুফতি সাহেব যিনি চরমনাই পীর সাহেবের শাসনতন্ত্র আন্দোলন থেকে গত গতবার নির্বাচন করেছেন তিনি এই কলামটা লিখতেন সেইখানে তিনি আফসোস করে লিখেছেন যে তুর্কিস্তানে তিনি যখন গেলেন সফর করতে ওইখানে গিয়ে বিভিন্ন অলিয়া উলিয়ার কবর খোঁজা শুরু করলেন কবর খুঁজতেছেন আরে এর কবর কোথায় ওর কবর কোথায় ইতিহাস থেকে তিনি কবরের নির্দেশনা পেয়েছেন যে এইখানে কবর আছে ওইখানে কবর আছে অমুক পীর সাহেবের অমুক সাহাবির কবর অমুক আল্লাহর অলির কবর অমুক বুজুর্গের কবর উনি সেইখানে পুরো তুর্কিস্তান ঘুরতেন কবর খুঁজতেন এক এক এলাকায় গিয়ে দেখতেন কবর উপরে জংলা মংলা সব হয়ে আছে উনি মনের মাধুরী মিলিয়ে সেগুলোকে প্রকার একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর সেখানে দাঁড়িয়ে দিয়ে কাঁদতেন হায় আফসোস এদের কবরগুলো এই অবস্থা পাকা পাকা কবরের সামনে গিয়ে তিনি কান্নাকাটি করতেন হায় আফসোস এত বড় আল্লাহর ওর কবর আজকে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে কি হচ্ছে না হচ্ছে কবর খুঁজতেন বুজুর্গ খুঁজতেন ইবলিসের পরামর্শ এটা আরে তো ইতিহাস থেকে হারিয়ে যাবে তোমার বাদ দাদারা খুঁজেই পাবা না এদেরকে মানুষ ভুলেই যাবে একটা পর্যায়ে অতএব কি করতে হবে এখানে একটা স্তম্ভ দাঁড় করাও যাতে করে যারাই এখান থেকে যায় এর নামটা অন্তত স্মরণ করে যে এখানে অমুক ছিলেন এবং তোমরা মাঝে মাঝে এখানে আসবা ইংলিশ পরামর্শ দিলে তোমরা মাঝে মাঝে এখানে আসবে এই মাঝে মাঝে আসার কাজটা তারা শুরু করলো কিছুদিন আসার পরে দেখা যাচ্ছে যে অনিয়ম হয়ে যাচ্ছে কি করা যায় এখন মাঝে মাঝে যখন আসতেছে তখন ইংলিশ তাদেরকে আবার আর একটা চাবি দিয়েছে এখানে শ্রদ্ধা নিবেদন করো একটু নিরবতা পালন করো ওই যে দেখেন না তিনশো জন দাঁড়িয়ে নিরবতা পালন করে তিনশো জন একজন মরলে দাঁড়িয়ে তিন মিনিট পাঁচ মিনিট নিরবতা পালন অথবা কবরের সামনে গিয়ে চুপ দাঁড়িয়ে আছে চোখ মুছে ও কাঁদেও না হাসেও না ও যে ওখানে কি চায় তাও বোঝা যায় না কেউ তো কেউ তো গিয়ে চায় আর ও যে কি চাচ্ছে চুপ তো ওইখানে গিয়ে ওরা চুপচাপ দাঁড়িয়ে থাকে এরপর এদেরকে শিখিয়ে দেওয়া হলো শ্রদ্ধা পেশ করো এই শ্রদ্ধা পেশ করো বছরে একবার বছরে চারবার বছরে পাঁচবার কিছুদিন যাওয়ার পর যখন অলসতা দেখা দিচ্ছে তখন হজরত ইবলিস গাজিবাহুল্লাহ লানাহুল্লাহ তাকে তিনি আবার চলে আসলো আসার পরে তিনি এসে বলছে তাদেরকে যে তোমরা অলসতা দেখাচ্ছ এটা ওইটা সে তোমাদের ইবাদত করতে কষ্ট হচ্ছে এক কাজ করো তোমরা তাদের প্রতিকৃতি তোমাদের বাড়িতে বাড়িতে নিয়ে চলে যাও তোমরা নিয়মিত তাদেরকে শুধুমাত্র দেখো নিয়মিত তোমরা তোমাদের ঘরের ভিতরে রেখে দাও ঘরের ভিতরে রেখে তাকে দেখবে তাকে শ্রদ্ধা পেশ করবে তার কাছে কিছু চাইবে এই করবে আর তোমরা এদের ইবাদত করবে না তোমরা এদের কাছে কাছে কিছু বলবে কারণ এরা তোমাদের সম্প্রদায়ের খুব ভালো মানুষ ছিল আর তোমরা হচ্ছে সম্প্রদায়ের একটু নিচু কিসেমের মানুষ তোমাদের ডাক আল্লাহ শুনবে না আর এই খাজা বাবার ডাক আল্লাহ ফিরাবেন না এদেরটা সরাসরি শুনবে ওদের তোমরা এদের উসিলা করে আল্লাহর কাছে দোয়া করো এদের নামে এইভাবে এইভাবে জবাই করো ওরা বলছে যে আমরা কি করে করবো আমাদের তো এই শিল্পটা জানা নেই ভাস্কর্য একটা শিল্প না ঢাকা ইউনিভার্সিটিতে এর উপরে পড়াশোনা করানো হয় না মুসলিম দেশে আল্লাহ যেই মুসলিমরা মূর্তিকে ধ্বংস করার জন্য যেই মুসলিমদেরকে আল্লাহ তারা পাঠিয়েছেন সেই মুসলিমদের আজকে শোরুমগুলোতে কি অবস্থা কাপড়ের শোরুমগুলোতে মূর্তি ছাড়া শোরুম চলে বড় বড় হুজুররা বসে আছে সাইডে দাঁড়া করানো কোনোটা মহিলার কোনোটা পুরুষের কোনটা উলঙ্গ এত বেহায়া মূর্তি নিয়ে এরা দাঁড়িয়ে থাকে হিন্দুদের চাইতে বেহায়া হয়ে গেছে এই মুসলিমগুলো ল্যাংটা ল্যাংটা মহিলাদের যে ইয়েগুলো তারা মূর্তিগুলো বানিয়েছে সব এইটা প্রকাশ ওইটা প্রকাশ সব দাঁড়িয়ে আছে আর ওর সামনে দাঁড়িয়ে আছে ওগুলোকে আবার আদর করে কোলে কোলে নিয়ে ঢুকায় আর বের করে কোলে কোলে নিয়ে ঢুকায় বের করে আহা মুসলিম এরা কোলে কোলে মাথায় করে নিয়ে ঢুকায় আর ওরা ওদের পূজা শেষ হয়ে লাথি মেরে ডুবায় ওদের চাইতে নিকৃষ্ট এই মুসলিম ওদের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছে ওরা লাথি মেরে ডুবায় জুতা পিটা করে ডুবায় আর এরা সকাল বিকাল মুছে টুছে রাত্রেবেলা যখন যায় তখন শ্রদ্ধা করে ঘরে ঢুকায় আবার সকাল ওকে মুছে সাজিয়ে গুজিয়ে আবার বের করে নিয়ে আসে ঢুকে আর বের হয় খেদমত মূর্তির খাদেন এতদিন মাজারের খাদেন রেখেছেন এখন মূর্তির খাদেন দেখেন মূর্তির খাদেন কই যাচ্ছে জাতির অবস্থা আল্লাহ হেফাজত করে ঘরে ঘরে তারপরে ওই ইবলিস কি করলো মূর্তি সাজিয়ে মূর্তি বানিয়ে ওদের ঘরে ঘরে পৌঁছে দিল শুরু হয়ে গেল সেখান থেকে মূর্তি পূজা কবর পূজা স্তম্ভ পূজা কেন স্মরণ করে রাখতে চাচ্ছে কেন তাদেরকে শ্রদ্ধা পেশ করতে চাচ্ছে কেন তাদেরকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে ইবাদত করতে চাচ্ছে আল্লাহর কাছে ইবাদত করতে চাচ্ছে আজকে তাই না আমাদের দেশের অবস্থা কি তাই না নেতাদের কবর কেন পাকা হচ্ছে যাতে করে ধ্বংস করে না দেওয়া হয় সেই চিটাগাং থেকে একটুখানি মাটি এনে ঢাকায় ঢুকিয়ে এখানে সংসদের কাছে এনে সেটাকে কবরকে একেবারে সুন্দর করে টাইস টাইস করে বিশাল এলাকা অ্যাকোয়ার করে সেইখানে কয়েক কোটি টাকা খরচ করে যাতে করে মানুষ নির্বিঘ্নে সেখানে যেতে পারে আবার সেনাবাহিনীর সদস্যদেরকে দিয়ে তাদেরকে হেফাজত করার ব্যবস্থা করা হচ্ছে যাতে ও কবর থেকে ওখান থেকে উঠে দৌড়াতে না পারে দৌড়ে যে পালিয়ে যাবে তাও যাতে না পারে কবরস্থানগুলোতে যাবেন কবরের গুলোকে প্রথমত পাকা করেছে পাকা করে উপরে ঢালাই করে তার উপরে টাইস করে দিয়েছে যে বাবার এত ক্ষমতা যে বাবা যদি উঠে পড়ে এই জন্য পাকা করে দিয়েছে তারপর ঢালাই করে দিয়েছে ঢালাই কি এত পুরা তিন ফিট চার ফিট মোটা ঢালাই যাতে বাবা উঠে দৌড়াতে না পারে এর উপরে আবার আলাদা ছাদ করেছে ছাদ করে ওখানে একটা গেট দিয়েছে গেটের বাইরে আবার একটা তালা দিয়ে দিয়েছে যে বাবা যদি উঠেও যাতে করে ঢালাই ভাঙতে না পারে আর ঢালাই যদি ভাঙেও তাও ছাদ যেন থাকে ওইটাও হেফাজত ছাদ যদি ভাঙতেও চায় তাও যাতে এই গেট আছে আবার ওইখানে খাদে রেখে দিয়েছে যে উঠলেই পিঠা দিই বাড়ি নিয়ে বসে আছে বেরোতে চাইলেই দিবি পিঠা বাবার কত মোহাব্বত কত ভালোবাসা বাবার আর তার কাছে গিয়ে কি করছে বাবা দে বাবা দে বাবা দে আল্লাহ সবারটা ছাড়ে না তোরটা আল্লাহ তালা সবারটা আল্লাহ নেয় না তোরটা আল্লাহ তালা ছাড়ে না আমারে নেই শুনতে বুজুর্গ কো নেই মরতে আমাদেরটা শুনে না কিন্তু বুজুর্গদেরটা ফেলেনি না এই ছিল শিরকের সংক্ষিপ্ত ইতিহাস এইভাবে সূচনা হয়েছিল খেয়াল রাখবেন বাচ্চা কাচ্চাদের ওসিয়ত করে যাবেন নসিহত করে যাবেন বাচ্চাদের নির্দেশ দিয়ে যাবেন খবরদার আমি মরার পরে যাতে করে আমার কোনো ছবি তোদের কাছে না থাকে কোনোভাবেই যাতে পাকা করা না হয় কবরকে কোনোভাবে যাতে উঁচু করা না হয় নেম প্লেট যাতে করে না লাগে কোনোভাবেই যাতে করে ওখানে কোনো কিছু স্তম্ভ তৈরি করা না হয় সেই কথাই ইব্রাহিম আলাইসালাম আল্লাহর কাছে দোয়া করছেন আমার রব তুমি আমাকে এবং আমার বংশধরদেরকে এই আসনামের পূজা থেকে আসনামের পূজা থেকে কত কঠিন বিষয় কত কঠিন বিষয় আর সেই দোয়াই রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মানুষকেও শিখিয়েছেন সাহাবিদেরকেও শিখিয়েছেন আর আমাদেরকেও সেই দোয়া করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশও রয়েছে দোয়া করতেই হবে এই দোয়া করতেই হবে কে কখন কিভাবে শিল্পের মধ্যে পতিত হয়ে যায় এই শিরিক হচ্ছে দুই প্রকার ছোট শির আর বড় শির ছোট শির আর বড় শির এই ছোট শির্ক হচ্ছে আবার দুই প্রকার একটা হচ্ছে গুপ্ত আর একটা হচ্ছে লোক দেখানো শির্ক ছোট শিরটা দুই প্রকার একটা হচ্ছে লোক দেখানো প্রকাশ্য আরেকটা হচ্ছে অপ্রকাশ্য বড় বড় শির্ক হচ্ছে যেই বিষয়গুলো আল্লাহ সুবহান পাওয়ার হকদার সরাসরি স্পষ্টভাবে কোনো বাধা বিপত্তি ছাড়া সোজা দিয়ে দিচ্ছে আল্লাহ ছাড়া অন্যের কাছে এ হচ্ছে বড় শির আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করা আল্লাহ ছাড়া অন্যের নামে মান্যত করা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথাকে নত করা তারপরে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে শ্রদ্ধা নিবেদন করা মাথাকে ঝুঁকিয়ে দেওয়া এই যত প্রকার বড় বড় এবাদত গুলো রয়েছে এই এবাদত গুলো সরাসরি আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দেওয়াটা হচ্ছে বড় শিখ আর ছোট শিখ ছোট শিখ হচ্ছে কয় প্রকার বললাম দুই প্রকার প্রকাশ্য আর অপ্রকাশ্য গুপ্ত প্রকাশ্য যে শিরিক গুলো রয়েছে সেইটা আবার দুই প্রকার একটা হচ্ছে মুনাফিকদের শিরিক ইউরা নাস আল্লাহ ইল্লা কালিলা ছোট শিক্ষা কয় প্রকার বললাম দুই প্রকার একটা হবে হচ্ছে প্রকাশ্যভাবে এবং এটা লোককে দেখাবার জন্যই করবে মানুষকে দেখাবে আমি নামাজ পড়ি মানুষকে দেখাবে আমি কোরবানি করি এই তো আর কদিন পরে আসতেছে না বড় মিয়া বড় গরুটা নিয়ে যাবে সাথে সাইনবোর্ড লাগাবে একটা বড় মালা দিবে সাথে দুই তিনজন লোককে রাখবে আর রাস্তা দিয়ে যাওয়ার সময় বলবে এটা হচ্ছে আমাদের এলাকার বড় মিয়ার বড় গরু বড় মিয়ার বড় গরু বড় মিয়াটাকে যদি গরুর সাথে গলা বেঁধে দেওয়া হতো তাহলে আরো ভালো হতো একসাথে দুজনকে চিনতো গরুকেও চিনতো মিয়াটাকেও চিনত তো লোক দেখানো শিরিক এই লোক দেখানো কাজ লোক দেখানো আমল হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে মুনাফিকদের রিয়া মুনাফিকরা যে কাজটা করত। আল্লাহ রসুল সাল্লামের পিছনে এরা সালাত আদায় করত। আল্লাহ রসুল সাল্লামের সাথে এরা জেহাদে যেত আল্লাহ রসুল সাল্লামের সাথে বিভিন্ন দিনই কার্যকলাপের সাথে তারা জড়িত থাকতো তাদের উদ্দেশ্য একটাই ছিল যে মানুষ যাতে আমাদেরকে দেখে যে আমরা মুসলিম হয়ে আছি আমরা মুসলিম কুসালা তারা যখন নামাজে দাঁড়াতো তাদের উদ্দেশ্য একটাই থাকতো তারা একেবারে অলস হয়ে দাঁড়িয়ে থাকতো খালি নামাজে আসতো বেশ আসতো আসতে হবে তাই আসতো উদ্দেশ্য কি ইউরাউনান্নাস যাতে করে মানুষ তাদেরকে দেখে ওলা ইস করুন আল্লাহ ইল্লা কালিলা তারা আল্লাহ স্মরণ সামান্যই করতো সামান্য একটুই করতো আল্লাহর ইবাদত এটা হচ্ছে এক নম্বর গুপ্ত শিরিক দুই নাম্বার গুপ্ত শিরিক হচ্ছে তাওহিদবাদী মানুষের সেটা হচ্ছে আল্লাহরই এবাদত করছে আল্লাহরই সন্তুষ্টির জন্য করছে কিন্তু কখনো কখনো উদ্দেশ্য হয় সমাজের মানুষ যাতে তাকে ভালো বলে সমাজের মানুষ তাকে ভালো বলে এক সময় দাড়ি রেখেছিল পরে হিকমত অনুযায়ী দাঁড়িয়ে সেভ করে ফেলছে কেন এক এক সময় এক এক অবস্থা এটা তাও ঈদবাদীদের হয়ে যেতে পারে যারা তাও ঈদের উপরে আছে আল্লাহ তাওহীদকে যারা মেনে চলে তাদের মধ্যে কখনো কখনো এটা চলে আসতে পারে যে আমি একটু ভালো বক্তব্য করছি হ্যাঁ চলে এসছে শয়তান শয়তান তো লেগে আছে সালাদ আদায় করছে যখন দেখে যে পাশে একজন বড় আলেম আছে তখন সালাতের ভিতরে তার কি মনো মনোযোগ মসজিদের ইমাম সাহেবরা যখন দেখে কমিটি সভাপতি আছে তখন কি সুন্দর করে সে সালাদ আদায় করে সে দেখ করছে তার উঠেই না অফিসে যে সমস্ত কর্মচারীরা আছে বস ও নামাজি কর্মচারীও নামাজি বস যখন অফিসে নামাজ পড়তে এসেছে তখন তার পাশে কর্মচারী ওর রুকু শেষই হয় না ওর শেষদা শেষই হয় না মানুষকে দেখাচ্ছে এটা তাও এইদের উপরে থেকেও হতে পারে এই যে উভয় প্রকার শিরিক গুপ্ত শিরিক বা ছোট শিরিক লোক দেখানো শিরিক এইটা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলছেন মা আকোয়াপু আলাইকুমা শিরকুল আসগার আমি তোমাদের জন্য সবচাইতে বেশি যে শিরকের ভয়টা পাচ্ছি সেটা হচ্ছে ছোট শিখ ছোট শিরকের থেকে ভয় পাচ্ছি আল্লাহ রসুলামকে সাহাবারা জিজ্ঞেস করলেন সেটা কি তিনি বলছেন আর রিয়া লোক দেখানো এবাদত লোক দেখানো এবাদত কয় প্রকার বললাম দুই প্রকার একটা হচ্ছে মুনাফিকদের মতো আর একটা হচ্ছে মুহাহিদদের মতো তাওহিদের উপরে থেকেও মানুষ লোক দেখানো এবাদত করতে পারে শিরিক আসলে কোন এই যে ছোট শিখ বড় শিখের যে আমরা এগুলো করছি এটা কোনোটারই ভয়াবহতা কম নয় প্রত্যেকটারই ভয়াবহতা আছে সবচাইতে ছোট শিখ যেটা মুয়াহিদ বান্দাদের থেকে চলে আসতেছে এটা একটু একটু করে হতে হতে মুনাফিকদের কাছাকাছি চলে যায় মুনাফিকদের মতো এই আমল করতে করতে তারপরে বড় ভিতরে তারা ধাপিত হয় বড় মধ্যে যখন ধাপিত হয় আস্তে আস্তে কুড়ে কুড়ে খেতে খেতে একটা পর্যায়ে তাকে ধ্বংস করে শেষ করে দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন মান মা নিদান দাখালান্নার যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যের কাছে দোয়া করবে অন্যের কাছে এবাদত করবে অন্যের কাছে চাইবে অন্য কারোর জন্য তার আরাধনা পেশ করবে মাথাকে নত করবে সে সোজা কোথায় চলে যাবে দাদার বাড়ি ইবলিসের সাথে ওইখানে থাকবে জাহান নামে চলে যাবে দাখালার নার অমান মাত যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যে সে আল্লাহকে ছেড়ে দিয়ে অন্য কাউকে ডাকে পীর সাহেবকে ডাকে ইমাম সাহেবকে ডাকে নেতাকে ডাকে নেত্রীকে ডাকে খাজাকে ডাকে গাজাকে ডাকে ল্যাংটাকে ডাকে ময়লাকে ডাকে কাউকে ডাকে সে সোজা কোথায় যাবে জাহান নামে যাবে আর তিনি বলছেন মানলাকি আল্লাহ লা ইউশরিকু বিহি শাইয়া দাখালাল জান্নাহ যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করবে যা আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করেনি সে জান্নাতে প্রবেশ করবে অমান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইয়া দাখালান নার আর যে ব্যক্তি আল্লাহর সাথে এই অবস্থায় সাক্ষাৎ করবে যে সে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন করেছে সে সোজা কোথায় যাবে জাহান নামে চলে যাবে আল্লাহ তালা আমাদেরকে ছোট বড় প্রকাশ্য অপ্রকাশ্য লোক দেখানো গুপ্ত সকল প্রকার শিরিক থেকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদেরকে শিরকের ভয়াবহতা থেকে হেফাজত করেন আল্লাহ তালা আমাদেরকে শিরিক সম্পর্কে জ্ঞান অর্জন করে তাকে বর্জন করা তৌফিক দান করেন তাও সেইদের জ্ঞান অর্জন করে তাও সেইদের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে দেন পরিশুদ্ধ আমলগুলোকে আল্লাহ সুবহান ও তারা কবুল করে নেন আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেন আল্লাহ আমাদেরকে তার এইদের উপরে টিকে থাকার পথকে সহজ করে দেন আল্লাহ আমাদের এলমে বরকত দান করেন আল্লাহ আমাদের আমলে বরকত দান করেন আল্লাহ আমাদের দাওয়াতে বরকত দান করেন আল্লাহ আমাদের জীবনে বরকত দান করেন আমিন ওয়াকে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লা ওসাল্লাম মুবারক আলা মুহাম্মদ ওয়ালা আলহি ওয়াসহাবিহি আজমাইন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم